السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আরেকটি সুন্নত পালনের নমুনা উপস্থাপন করতে যাচ্ছি কিন্তু এটা সাবেক রাম সম্পর্কীয় নয় পরবর্তী ওলামাইক রামের মধ্যে থেকে একটি নমুনা উপস্থাপন করব আর এটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ কারণ সাহাবে ইকরাম যে নমুনা উপস্থাপন করেছেন সুন্নত পালনের ক্ষেত্রে রসুল আকরম সাল্লামের সুন্নত পালনের ক্ষেত্রে সেই দৃষ্টান্তগুলো অবশ্যই পরবর্তী ওলামা ইকরাম এবং বিশেষ করে আইমে আলম তারা যে অনুসরণ করবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ তাদের তো চিন্তা ছিল সাবেক ইকরাম এবং রসুলকে অনুসরণ করা এই কারণে আমরা ইতিহাসের মধ্যে অনেক উজ্জ্বল উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই হ্যাঁ আপনার পরবর্তী ওলামাই খেরাম এবং আইম্মাদের মধ্যে যে যারাও সুন্নত পালনের ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তার মধ্য থেকে আমরা একটি দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং এ থেকে আমরা বুঝতে পারবো যে আইমাই খেরাম এবং ওলামাই আবাম তারা কিভাবে সুন্নত পালনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন হ্যাঁ যেই নমুনা উপস্থাপন করব সেটা হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হুম তিনি তার কিতাব মুসনাদ যেটাকে মুসনাদ আহমদ বিন হাম্বাল নামে হ্যাঁ মানুষে চিনে থাকে এই মুসনাদের মধ্যে তিনি চল্লিশ হাজার হাদিস একত্রিত করেছেন এই কিতাবের মধ্যে এবং তিনি সবগুলো হাদিসের উপর আমলও করেছেন এবং তিনি বলেছেন যে মাতারক্ত হাদিস ইল্লা আমিল তুবিহ যে আমি এমন কোন হাদিস আমার কিতাবে ছেড়ে দেইনি যেটার উপর আমল করেনি এবং তিনি যখন হ্যাঁ একটি হাদিস পড়েছেন হিজামা সম্পর্কে বর্তমানে হিজামার আপনার গুরুত্ব বেড়েছে এবং বাংলাদেশের আনাচে কানাচে হ্যাঁ অনেকে হিজামা আপনার করাচ্ছে এটা ভালো একটা ব্যাপার যেটা সুন্দর সুন্নত তো তিনি যখন হিজামার হাদিস পড়েছেন যে রসুল আকরম সাল্লাহাম হিজামা করিয়েছেন এবং তিনি আবু তাইবাহ যিনি আপনার হিজামা করিয়েছেন হ্যাঁ তাকে একটা দিনার দিয়েছেন হাজ্জাম যাকে হাজ্জাম বলা হয় হিজামা যিনি করান হ্যাঁ তাকে হ্যাঁ আবু তাইবা তার নাম তাকে একটি দিনার দিয়েছেন তখন ইমাম আহমদ ইবিন হাম্বাল রাহিমহুল্লাহ তিনিও কি করেছেন এই সুন্নত পালন করেছেন তিনি বলেছেন যে ইহতাজামতু ও আতাইতুল দিনারা যে আমিও হিজামা করিয়েছি এবং আমি হাজ্জামকে একটা দিনার দিয়েছি দিনার হচ্ছে স্বর্ণের মুদ্রা এবং সেটা হিসাব করলে আপনার চার গ্রাম মানে সোয়া চার গ্রাম স্বর্ণের মতো একটা দিনার হয় একটা দিনার কেন দিয়েছেন হজ্জামকে তখন একটা দিনার দিতে হয় হ্যাঁ দেওয়ার দরকার ছিল না হ্যাঁ, এবং ওনার ভেজাবার প্রয়োজনও ছিল না তারপরেও তিনি এ হাদিসের উপর আমল করণার্থে তিনি হাজামকে দিয়ে হেজামা করিয়ে তাকে একটি দিনার দিয়েছেন তাহলে এটা হচ্ছে রসুল আকরমসাল্লামের সুন্নত পালন একটি বিশেষ নমুনা হ্যাঁ আমরা আল্লাহ তালার কাছে আবেদন করব যে তিনি যেন রসুল আকরম সাল্লাহামের সুন্নতকে উজ্জীবিত করেন আমাদের অন্তরের মধ্যে যেন আমরা আল্লাহর নৈকুট্য অর্জন করতে পারি আল্লাহর অনুগ্রহে ভূষিত হতে পারি যেটা তিনি তার নবীর সুন্নত অনুসরণের মধ্যে রেখে দিয়েছেন হ্যাঁ, কারণ হচ্ছে রসুল আকরমের সুন্নত অনুসরণের মাধ্যমে একজন ব্যক্তি আপনার সেই অনুসরণের মর্যাদা পেতে পারে এবং তার অন্তরে এবং জীবনে হ্যাঁ আলোকিত হতে পারে এই কারণে ইবনুল কাইম রহমতুল্লাহ আলী চমৎকার কথা বলেছেন তিনি ইবনে আতার একটি কথা উল্লেখ করেছেন এই ক্ষেত্রে তিনি ইবনে আতা রাহিমহুল্লাহ বলেন মান আলজামা নাফসাহু আদাব সুন্নতি নাওয়ারাল্লাহু কলবাহু বিনুরিল মারিফা ওয়ালা মাকামা দা মিন মুতাবাআতিল হাবিবি ফি আওয়ামিরিহি ওয়া আফআলিহি ওয়া আখলাকিহি তিনি বলছিলেন যে ব্যক্তি নিজকে বাধ্য করবে সুন্নতের অনুসরণ করতে আল্লাহ তার অন্তরের মধ্যে মারফতের নূর ঢুকিয়ে দেবেন আল্লাহকে তিনি সত্যিকারভাবে চিনতে পারবেন হম এবং তিনি বলেছেন যে এমন কোন অবস্থান নেই যেই অবস্থান হচ্ছে আপনার রসুল আকরমসাল্লামের অনুসরণের বাইরে রসুল আকরম ইসলামের অনুসরণ করলে তার আদেশ এবং কাজে এবং তার চরিত্রে যদি তার অনুসরণ করা হয় সেটা হচ্ছে সর্বোত্তম এবং সবচাইতে সম্মানিত অবস্থান এর চাইতে বড় কোনো উচ্চমানের অবস্থান থাকতে পারে না তেমনি ভাবে তিনি আরো বলেন যে তারা সাহিবা আমরি ওয়া সুন্নতি কদ কুসিয়া মিন রূহি নূরি ওয়া মা ইয়াতবাউহুমা মিন আল হালাওয়া ওয়াল মাহাবাতি ওয়াল জালালা ওয়াল মা কদ হুরিমাহু গায়রু কামা ক্বাল আল হাসান ইন্নাল মুমিনা মান রুযিকা হালাওয়াতান ওয়া মাহাবা তিনি আরো বলেন যে আপনি দেখতে পাবেন যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আদেশের এবং তার আদর্শ অনুসরণ করেছে সেই ব্যক্তিকে আল্লাহ এমন আপনার উজ্জীবনী শক্তি দেবেন এবং তার মধ্যে এমন নূর সৃষ্টি করবেন এবং তার মধ্যে এমন স্বাদের সৃষ্টি করবেন এবং এমন আপনার ভারিক্য ভাব সৃষ্টি করবেন এবং এমন আপনার মহানুভবতা সৃষ্টি করবেন এবং মানুষের গ্রহণযোগ্যতা তার মধ্যে সৃষ্টি করবেন যেটা অন্যের মধ্যে পাওয়া যায় না এবং তিনি বলেছেন যে এই কারণে হাসান রাহিমহল্লা বলেন যে ইন্নাল যে একজন মুমিন তাকে আল্লাহ ইমানের সাথ দিয়ে দেন এবং তার মধ্যে ভারী কিভাবে সৃষ্টি করেন মানুষ তাকে গম্ভীরভাবে হ্যাঁ গাম্ভীর্য তার মধ্যে দেখতে পায় এবং তাকে সম্মান করতে শিখে মানুষ সুতরাং আমরা হ্যাঁ সত্যিকার অর্থে রসুল আকরম আসলামের শূন্য অনুসরণ করে ইমানের স্বাদ পাওয়ার চেষ্টা করব নিজের মধ্যে গাম্ভীর্যতা সৃষ্টি করার চেষ্টা করব যেন মানুষ আমাদেরকে আপনার হ্যাঁ, সম্মান দিয়ে চলে এবং হ্যাঁ রসুলের সুন্নত অনুসরণের উৎসাহ যেন তারা নিজের মধ্যে খুঁজে পায় আল্লাহ রসুলের সুন্নত অনুসরণের জন্য আমাদেরকে তৌফিক দান করুন হ্যাঁ এটি আমরা কামনা করে এখানে শেষ করছি ওসল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন